বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আমি আপনার প্রতি এ কিতাব রূপে নাজিল করেছি অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্যরূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয় নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ে ফয়সালা করে দেবেন আল্লাহ মিথ্যাবাদী কাফিরকে সৎ পথে পরিচালিত করেন না আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন তিনি পবিত্র তিনি আল্লাহ এক পরাক্রমশালী خلق السماوات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 তার সমান যে এরূপ করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة বলুন হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের কর্তাকে ভয় করো যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য আল্লাহর পৃথিবী প্রশস্ত যারা সাবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি আরও আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য বলুন আমি আমার পালন কর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহ তালার ইবাদত করি অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো বলুন কেয়ামতের দিন তারাই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 জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ এগুলো তলদেশে নদী প্রবাহিত আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর সে পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন এরপর তা দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন অতপর তা শুকিয়ে যায় ফলে তোমরা তা পিতবর্ণ দেখতে পাও এরপর আল্লাহ তাকে খড়কুটায় পরিণত করে দেন নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে أفمن شرح الله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 এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আজাব ঠেকাবে এবং এরূপ জালেমদেরকে বলা হবে তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো সে কি তার সমান যে এরূপ নয় كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল ফলে তাদের কাছে আজাব এমনভাবে আসল যা তারা কল্পনাও করত না অতপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন আর পরকালের আজাব হবে আরো গুরুতর যদি তারা জানত ولقد ضربنا للناس الناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত যাতে তারা সাবধান হয়ে চলে ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি লোকের উপর পরস্পর বিরোধী অনেক কয়েকজন মালিক রয়েছে আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন তাদের উভয়ের অবস্থা কি সমান সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর কেয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে অধিক জালিম আর কে হবে কাফিরদের বাসস্থান জাহান নামে নয় কি যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো আল্লাহ ভীরু أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون তাদের জন্য পালনকর্তার কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটা সৎকর্মীদের পুরস্কার যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ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 দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানামতেই প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বোঝে না قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون তাদের পূর্ববর্তীরাও তাই বলত অতপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে এদের মধ্যেও যারা পাপী তাদেরকেও অতি সত্ত্বর তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাত সারে আজাব আসার পূর্বে যাতে কেউ না বলে হায় হায় আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রোপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين অথবা আজাব প্রত্যক্ষ করার সময় না বলে যদি কোনরূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্ম পরায়ণ হয়ে যাব بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين হ্যাঁ তোমার কাছে আমার নির্দেশ এসেছিল অতপর তুমি তাকে মিথ্যা বলেছিলে অহংকার করেছিলে এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কেয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন অহংকারীদের আবাসস্থল জাহান নামে নয় কি আর যারা শির থেকে বেঁচে থাকত আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত যদি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন বরং আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞতির অন্তর্ভুক্ত থাকুন وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى তারা আল্লাহকে যথার্থরূপে বুঝেনি কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে তিনি পবিত্র আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا فيه أخرى فإذا هم قيام ينظرون সিংগায় ফুঁক দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে পৃথিবী তার পালন কর্তার নূরে উদ্ভাসিত হবে আমল নামা স্থাপন করা হবে পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কাফিরদেরকে জাহান নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালন কর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে তারা বলবে হ্যাঁ কিন্তু কাফিরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে বলা হবে তোমরা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো সেখানে চিরকাল অবস্থানের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام যারা তাদের পালন কর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার আপনি ফেরেস্তাগণকে দেখবেন তারা সে চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর